บุ๊กทูเก้าสิบเอ็ด เอกานบบุย เอกานบุยอนุประโยครองลงมาที่หนึ่ง subordinate clause J act subordinate clause act หวังว่าพรุ่งนี้อากาศจะดีขึ้น সম্ভবত আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে সম্ভবত আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে คุณทราบได้อย่างไร সেটা আপনি কি করে জানতে পারলেন সেটা আপনি কি করে জানতে পারলেন ดิฉันหวังว่ามันจะดีขึ้น আমি আশা করছি যে এটা ভালো হবে আমি আশা করছি যে এটা ভালো হবে เขาต้องมาแน่ সে অবশ্যই আসবে সে অবশ্যই আসবে แน่หรือ এটা কি নিশ্চিত এটা কি নিশ্চিত ดิฉันรู้ว่าเขาจะมา আমি জানি যে সে আসবে আমি জানি যে সে আসবে เขาโทรมาแน่ সে অবশ্যই ফোন করবে সে অবশ্যই ফোন করবে จริงหรือ সত্যি সত্যি ดิฉันเชื่อว่าเขาจะโทรมา আমার বিশ্বাস যে সে ফোন করবে আমার বিশ্বাস যে সে ফোন করবে วายมันเก่าแน่ মদটা নিশ্চয়ই পুরনো মদটা নিশ্চয়ই পুরনো ๆ คุณรู้แน่หรือ আপনি নিশ্চিত জানেন আপনি নিশ্চিত জানেন ดิฉันคิดว่ามันเก่า আমার মনে হয় যে এটা পুরনো আমার মনে হয় যে এটা পুরনো หัวหน้าของเราดูดีมาก আমাদের বড় সাহেবকে দেখতে সুন্দর আমাদের বড় সাহেবকে দেখতে সুন্দর คุณคิดอย่างนั้นไหม আপনার তাই মনে হয় আপনার তাই মনে হয় ดิฉันว่าเขาหล่อมากทีเดียว আমার ওনাকে খুব সুদর্শন লাগে আমার ওনাকে খুব সুদর্শন লাগে หัวหน้ามีแฟนแล้วแน่ বড় সাহেবের নিশ্চয়ই কোনো মেয়ে বন্ধু আছে বড় সাহেবের নিশ্চয়ই কোনো মেয়ে বন্ধু আছে ๆ คุณคิดอย่างนั้นจริง ๆ หรือ আপনার কি সত্যিই তাই মনে হয় আপনার কি সত্যিই তাই মনে হয় เป็นไปได้อย่างมากว่าเขามีแฟนแล้ว ওনার মেয়ে বন্ধু থাকার খুবই সম্ভাবনা আছে ওনার মেয়ে বন্ধু থাকার খুবই সম্ভাবনা আছে